আমর ইবনু আবু সুফিয়ান রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিদ আনসারিকে তাদের দলপতি নিয়োগ করেন যিনি আসিম ইবনু উমর ইবনু খত্তাবের নানা ছিলেন তারা রওনা করলেন যখন তারা উসফান ও মক্কার মাঝে হাদাত নামক স্থানে পৌঁছেন তখন হুজাইল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেহিয়ান বলা হয় তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয় তারা প্রায় দুশত তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান এরা তাদের চিহ্ন দেখে চলতে থাকে সাহাবিগণ মদিনা হতে সঙ্গে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল তখন এরা বলল ইয়াসরিবের খেজুর অতপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগল তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো আমরা তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর কসম আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করল আর তারা আসিম রদিল্লাহ তাল্লাহ্ন সহ সাতজনকে শহীদ করল অতপর অবশিষ্ট তিনজন খুবাইব আনসারি জায়দ ইবনু দাসিন আরদিল্লাহ তালাহু ও অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন যখন কাফিররা তাদের আয়ত্তে নিয়ে নিল তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলল তখন তৃতীয়জন বলে উঠলেন গোড়াতে বিশ্বাসঘাতকতা আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে এটা বদরযুদ্ধের পরের কথা যখন তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয় আর বদরযুদ্ধের দিন খুবাইব রাজিল্লাহ তাল্লাহ্ন হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন খুবাইব রাজিল্লাহ তাল্লাহ্ন কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন ইবনু শিহাব রহমতুল্লা আলাহি বলেন আমাকে উবায়দুল্লাহ ইবনু আয়াজ অবহিত করেন তাকে হারিসের কন্যা জানিয়েছেন যে যখন হারিসের পুত্রগণ খুবাইবকে খুবেব রাজিল্লাহ তাল্লাহকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে ক্ষৌরকাজ সম্পন্ন করার উদ্দেশ্যে একটা খুর ধার চাইলেন তখন হারিসের কন্যা তাকে একখানা খুর ধার দিল সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে আছে আর খুবাইব হাতে রয়েছে খুর আমি খুব ভয় পেয়ে গেলাম খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি তখন তিনি বললেন তুমি কি এ ভয় করো যে আমি এ শিশুটিকে হত্যা করে ফেলব কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙুর খাচ্ছেন যা তার হাতেই ছিল অথচ এ সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না হারিসের কন্যা বলতো এ ছিল আল্লাহ তালার পক্ষ হতে প্রদত্ত জীবিকা যা তিনি খুবাইবকে দান করেছেন অতপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল তখন খুবাইব রাজিল্লাহ তাল্লাহ তাদের বললেন আমাকে দুরাকাত সালাত আদায় করতে দাও তারা তাকে সেই অনুমতি দিল তিনি দুরাকাত সালাত আদায় করে নিলেন অতপর তিনি বললেন তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি সালাদকে দীর্ঘ করতাম হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করুন অতপর তিনি এ কবিতা দুটি আবৃত্তি করলেন যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি তখন আমার কোনরূপ ভয় করি না আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন আমার এ মৃত্যু আল্লাহ তালার জন্যই হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটি খণ্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দিবেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয় তার জন্য দুরাকাত সালাত আদায়ের এ রীতি খুবাইব রদিয়াল্লাহ তাল্লাহ্নই প্রবর্তন করে গেছেন যেদিন আসিম রদিল্লাহ তাল্লাহ্ন শাহাদত বরণ করেছিলেন সেদিন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সেদিনই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন আর যখন কুরাইশ কাফিরদের এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রদিল্লাহ তাল্লাহ্নকে শহীদ করা হয়েছে তখন তারা তার কাছে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে যেন তারা তা দেখে চিনতে পারে কারণ বদর যুদ্ধের দিন আসিম রাজিয়াল্লাহ তাল্লাহ্ন কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হল যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল ফলে তারা তার শরীর হতে একখণ্ড গোস্তও কেটে নিতে পারেনি